بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى বলো মুসলিম বলো চিরসত্য মোদের দিন দিন ইসলামের পদতলে সকল ধর্ম বিলীন বল মুসলিম বল প্রথম মানব আদম আলাইসালাম তিনি তো নন বেদিন বল মুসলিম বল চিরসত্য মোদের দিন বল সেই আদম আলহিসালামের সন্তান একই রক্ত মাংস আজ একই ধারা তবে কেন এই মন ভাঙা গড়া সতম কি দেখল মোদের সেই ভিন্ন পথ বলো মিথ্যা সে পদ মিথ্যা সবই মূল্যহীন বল মুসলিম বল সত্য মদের দিন বল এক উপাস্য আল্লাহ সারা বল এক উপাস্য আল্লাহ সারা মানি না শির বেদাত দেবতা দেবতার না কোন ভণ্ড পীরের ভণ্ডমিতে করি না কভু বেদাত কাজ নূতন তরিকাতে কোরআন হাদিস সম্বল মদের বাজে তর্ক অর্থহীন বল মুসলিম বল চির সত্য মদের দিন الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد মাদ্রাসা দারুল হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহের এবং মহব্বতের পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা জাল হাদিসের কবলের সুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাতের সম্মানিত সুযোগ্য লেখক মহতারাম শেখ মুজাফর বিন মহসিন হজরত ওলামা একরাম ওলামা দিন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় রোজাদার ভাইরা ও মায়েরা আমি গোনাগার সংসদ রহমান আজাদি অল্প সময় এই সময়ের মধ্যে আমি কি বলবো নিজেই ভেবে পাচ্ছি না তারপরেও চেষ্টা করব সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেওয়ার আমার তফিক সম্মানিত সুদী মন্ডলী রমজান মাস ধৈর্যের মাস রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস গুণামাপের মাস রমজান মাস জান্নাত লুটে নেওয়ার মাস রমজান মাস জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস সকলে বলে আলহামদুলিল্লাহ রমজান মাস গোটা রমজান মাসই মাফেরাতের ক্ষমার গোটা রমাজান মাসি রহমতের আল্লাহর করুণার আল্লাহর দয়ার আল্লাহর কৃপার আল্লাহর ভালোবাসার সকলেই বলি আলহামদুলিল্লাহ গোটা রমাজান মাসি হলো যাতে আল্লাহ প্রত্য রাতে জাহান্নামীদেরকে মুক্ত করতেই থাকেন করতেই থাকেন সকলেই বলি আলহামদুলিল্লাহ গোটা রমাজান মাস আল্লাহ জান্নাতের দোয়ারগুলি খুলে রেখেছেন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন রমজানের সাইমের সম্মানার্থে আল্লাহ শয়তানকে বেঁধে ফেলেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর একবার পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ সালাম বিশ্ব নবী মানবতার নবী বিশ্ব নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতি শান্তি নিরাপত্তা আসতে পারে না আদর্শ মানলে কার আদর্শ মানব ঠিক আছে তো ঠিক করে বলছেন তো তরিকা মানলে কার তরিকা মানব না সাইদিয়া চিস্তিয়া কাদিরিয়া মুজাদ্দে দিয়া আলফেসানি মাইজভান্ডারি মারেফাতি ফকিরি ইসলামে রাস্তা কয়টা তরিকা কয়টা সঠিক পথ কয়টা সে তরিকা কার তরিকা ঠিক আছে কই ঠিক আছে আমাদের দেশে যে হাজার হাজার তরিকা ঠিক কিনা হাজার হাজার তরিকা সিলেটে মাহফিলে গেলাম সেখানে একটা তরিকা আছে লক্ষ লক্ষ মরিদ সেই তরিকার সেই তরিকার যখন অরস হয় তেরোটা রাষ্ট্র থেকে লোক আসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে যত সিকিউরিটি যত র্যাব পুলিশ সব দেওয়া হয় সব দেওয়া বড় বড় মন্ত্রী এমপিরা সেখানে প্রধান অতিথির আসন লাল গালিচায় গেড়ে বসে আছে সিলেটে আমি আমার প্রোগ্রাম শেষ করে ওখানে ওই ওরসের দিন একদিন গেলাম লক্ষ লক্ষ মানুষ দেখেন তো সেই তরিকাটা মানা যায় কিনা সে তরিকার একটা সঙ্গীত আমি আপনাদের শোনা বলব রাগ করবেন না শাহজালাল বাবা তুমি আল্লাহ বলি একজনা জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা সিলেটবাসী ধন্য হল তোমার পরশে কত রুগী হইল ভালো তোমার মাজারে গিয়া আমার তুমি রওশন করো খালি ফেরত দিও না জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা আর যে নেতাগুলি ছিল আমি দেখলাম ওরা তো গান শুনে দুলছে আর বলছে ও ওরকম একজন নেতা ধরা খেলো আমার কাছে আমার মসজিদের মুসল্লি বড় নেতা নাম শুনেন না দোকানে দোয়া করে আসলাম আল্লাহ এই নেতা যেন আগামী জুমায় আমার মসজিদে যান আল্লাহর কি ইচ্ছা দেখি মেম্বরে দাঁড়িয়েছি সামনে নেতার সামনে রুমের মধ্যে নিলাম কেউ হুজুর কোনো সমস্যা কোনো সমস্যা নাই মহাজনকে বললাম দরজা বন্ধ করে দাও লক করে দাও হুজুর কোনো বিপদ না সমস্যা কোনো সমস্যা নাই তারপরে দুইজন একজন আর একজনের দিকে চেয়ে কয় এরপরে ওদের সামনে আমি শোনালাম শাহজালাল বাবা তুমি আল্লাহ বলি একজন জিয়ারতে আইসি আমরা পুরো মনের এক নেতা আর এক নেতার কি রে হুজুর জানলো আর এক নেতা কয় আরে আমাকে হুজুর তো খতিব সাহেব তো আল্লাহ বলি আমি আমার উনি বানাই দিবে হুজুর আপনি বুঝলেন কেমনে আমি জান নাই করে গেছিলাম দেওয়ার মালিককে ক্ষমতার মালিক উত্থানের মালিক পতনের মালিক ভালোর মালিক মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক না ফাইল্লা পাগলা হসি পাগলা শিয়াল বাবা লাঠি বাবা শেখার মালিককে ওরকম সোহার এর নাম তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ তাওহিদ মানে কি শুধু কার আর কারো যদি হয় কেউ যদি কয় আল্লাহ রসুল আল্লাহ মাফ করো ক্ষমা চাইল কজনের কাছে ক্ষমা করবেন কয়জন এই সম্পর্কে তাহিদের ব্যাপারে আমি যাব না সময় তো হুমায়ুন ভাই যা দেশে আমার মেজাজটা গরম হয়ে গেছে কি করুন প্রধান বক্তা প্রধান আদর্শ আমার মাথায় তো যাই হোক আমি এই দিকে যাব না যে কথাটি বলতেছিলাম তরিকা কয়টা আর তরিকা এটা দলিল কি أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলেন আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা তাই নাও যেরকম কি দেয় কি দেয় যা দেয় কি দেয় যা দেয় কি দেয় আল্লাহ বলে নাই যা দেয় যেরকম মার আমার নবী তোমাদের যা দেয় তাই নাও তর্ক করা যাবে না যাবে যারা আমার নবীর হুকুমের বিরুদ্ধাচারণ করে যারা আমার নবীর সুন্নতের বিরুদ্ধাচারণ করে যারা আমার নবীর সভ্যতার আদর্শের বিরুদ্ধাচারণ করে তারা এই মর্মে সতর্ক থাকুক আন্তুসি বাহুম ফেতনা আল্লাহ বলেন ফেতনা দিয়ে গজব দিয়ে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব জোরে সিয়াম এসেছে কোরআনে ঠিক কিনা কুতিবা আলাইকুমুস সিয়াম এসেছে কোরআনে ওয়াকিমুস জাকাত এসেছে কোরআনে ওয়াতুস জাকাত ঠিক কিনা হজ আসে নাই আসে নাই আসছে তো কোথায় কোরআনে আসে নাই আল হাজু তাহলে কোরআনে হজ আসলো জাকাত আসলো সনাত আসলো সিয়ামও আসলো তাওহিদ আসে না কোরআনেই তাওহিদ জোরে গান সোহান ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت এই যে তাওহিদ আসলো জোরেগান আলহামদুলিল্লাহ আল্লাহ এই মর্মে সকল নবী রসুলগণকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা দাওয়াত প্রদান করো অনেক বুদুল্লাহ শুধুমাত্র আল্লাহর আনুগত্য আর কারো ধরে কেন আর কারো আর কারো করে কেউ ফেলেন না খালি হাতে খাজারে তোর দরবারে আনুগত্য করছেন মানুষের এখানে কি বলা হলো আনের বুদুল্লাহ শুধু তাগুত বর্জন করো তার অর্থ হলো তাওহিদকে আঁকড়িয়ে ধরো জনগণ আলহামদুলিল্লাহ এখন সালাদ আসলো কোরআনে জাকাত আসলো কোরআনে হদ আসলো কোরআনে সিয়াম আসলো কোরআনে কদর আসে নাই কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম আমি শব্দ কদর কোরআনে আসলো এই আল্লাহ কোরআন নাজিল করলেন তাহলে কদর কোরআনে আসলো সবে মেরাজ আসেনি আসছে না কোরআনে আসেনি আসছে সরাব আল ইসরাইল জাহাবির সমাজ আমার মসজিদের ইমাম বিসমিল্লাহ রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان আসতে কম কেন জোরে কম যায় পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি যিনি তার বান্দাকে লাইলাম আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম আপনানে বান্দা লাইল মানে রাত্রি মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জাগ্রত অবস্থা যেরকম আলহামদুলিল্লাহ তাহলে এটাও আসলো কোরআনে সবে বরাতে আসলো ফার্সিতে কতক্ষণ লাগে বুঝেন ছাড়া না সবে বরাতে আসলো ফার্সিতে আল্লাহ ফার্সিতে নাজিল করেছেন নবীর হুকুমের বিরুদ্ধাচারণ করলো কিনা করলো কিনা কোরআনে আসে নাই হাদিসেও আসে নাই ফার্সি ইরানদের ভাষা চারশত আটচল্লিশ ইজরিতে জেরুজালিম প্যালেস্টাইন আকসাই এই আলফিয়ার চালু করে দিল যা হাদিসে নাই কোরআনে নাই রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করলো এরা এদের পরিণতি কি হবে আল্লাহ আলম ঠিক আল্লাহ তাহলে বুঝে গেলাম তরিকা একটা কয়টা একটা কার তরিকা আচ্ছা আপনারা বলতে পারেন আমরা কার মরি মাশাল্লাহ আপনারা যে এরকম অ্যান্সার করবেন আমি বুঝতে পারি আমি একজন বক্তা বাংলাদেশে যখন করি যে বলুন তো আমরা কার মরিদ করে হুজুর এইটা আমার কি করবো কিন্তু আপনারা অকপটে বলে ফেললেন রসুলের মরিদ চলে বলেন আচ্ছা যদি মানে আজাদি ভাই দলিল দেন কেমনি মরিদ হলাম আমি দলিল দেই আমি দলিল দেই قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله আল্লাহর নবী বিদায় হুজুর ভাষণে লক্ষাধিক সাহাবীদের মাঝে দাঁড়িয়ে বলে গেলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম দুটি জিনিস দিয়ে গেলাম দুটি জিনিস ছেড়ে গেলাম ধরে গম সোহান আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম দিয়ে গেলাম ছেড়ে গেলাম রেখে গেলাম একটি হলো কিতাব আল্লাহ আল্লাহর দেওয়া গোটা জীবন ব্যবস্থা আর একটি হলো অসুন্নাতি রসলিল্লা গোটা নবতি তেইশ বছরের আমার জীবন জীবনী আমার সুন্না এই কোরআন ও সুন্না আমি তোমাদের দিয়ে গেলাম যারা এই দুটি জিনিস আঁকড়িয়ে ধরবে দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে কেয়ামত পর্যন্ত আমি নবী ঘোষণা দিলাম অল্লাহকে আল্লাহর কসুম তারা ধ্বংস হবে না এই দুটি জিনিস আঁকড়িয়ে যারা ধরে তারা নবীর উন্মত নবীর মুড়ি ঠিক কিনা নতুন করে আমার মুড়ি ধরা লাগবে নতুন করে মুড়ি ধরাটাও বেদা ঠিক কিনা কুল্ল বেদাতিন দলালা অকুল্ল দলালাতিন ফিন প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা আর এই ভ্রষ্টতার পরিণাম কি জাহান্ন এই সাবজেক্টে আমি আর এখন আর যাচ্ছি না এটা এখানে রাখি এটা এভাবে যদি যায় দু চার ঘন্টা চলে যাবে সময় মনে হয় পাঁচ মিনিট আসে আমার ধারণা বক্তা মানুষ তো বিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট টাইম আমার পাঁচ মিনিটে দিয়ে যাব রামাজান মাস আল্লাহ রসুল বলছেন মাল্লাম ইয়াদা কৌলা যে ব্যক্তি মিথ্যা এবং অনুরূপ কার্যবলী থেকে নিজকে বাঁচাতে পারলো না ফালাইসালিল্লাহ আল্লাহর কাছে হাজাতুম ফিয়াইয়াদা তো আমা সারাবা আল্লাহর কাছে ওই ব্যক্তির পানার থেকে বিরত থাকার কোন প্রয়োজন মিথ্যা এবং অনুরূপ কার্য বলি মিথ্যা মাল্লাম ইয়াদা কওলা জুর জুর মানে মিথ্যা এবং মিথ্যার মতো যত কার্যকলাপ সবই ঝুর চোখের ঝুর কানের ঝুর হাতের ঝুর জবানের ঝুর যৌবনের ঝুর কলমের ঝুর নাই এই জোরগুলি নাই যৌবন খারাপ পথে ব্যয় করা চক্ষু অশ্লীল খারাপ জিনিস দেখা কান দিয়ে খারাপ জিনিস শোনা জবান দিয়ে খারাপ জিনিস বলা খাওয়া হাত দিয়ে খারাপ কাজ করা এগুলি সব জুর এ জাতীয় কাজ যদি পরিহার করতে না পারি মিথ্যা এবং অনুরূপ কার্য বলি বিশেষ করে আমি বলি অন্তত একটা জিনিস আমরা পরিহার করি ইয়াল্লাহ আমরা জীবনে মিথ্যা কথা বলবো না রাজি আছেন আল্লাহ নবী বলেন কলা ইন্না সিদক ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ সত্যনিষ্ঠা সততার পথ দেখায় সততা জান্নাতের পথে নিয়ে যায় যে ব্যক্তি সত্য বলতে বলতে সত্যের পরে মারা যায় ওর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন দাম্পত্য জীবন জীবনের সর্বদিক বিভাগে সত্য নিষ্ঠা কায়েম করেছে ওই ব্যক্তি সত্যের পরে যদি মারা যায় আল্লাহর নবী বলেন ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয় يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار আল্লাহর নবী বলেন মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায় এমনকি খুন খারাপির দিকে নিয়ে যায় আর অশ্লীলতা জাহান্নাবের পথে নিয়ে যায় যে ব্যক্তি মিথ্যা বলতে বলতে মিথ্যা রাজত্ব কায়েম করেছে অর্থনৈতিক জীবনে মিথ্যা পারিবারিক জীবনে মিথ্যা সামাজিক জীবনে মিথ্যা রাজনৈতিক জীবন দর্শনে মিথ্যা নাই একটাও নাই সমানে মিথ্যা যে ব্যক্তি মিথ্যা বলতে বলতে মিথ্যার পরে মারা গেল ওর নামটি আল্লাহর খাতায় কাজাব নামে লেখা হয় জোরে খান জোরে খান রমস ধাতু থেকে রামাজান সব দেশ রমজমানের চালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সাখার করে দেওয়া মানুষের দেহের ভিতরে কাম ক্রোধ লোহ মোহ আছে প্রবৃত্তি আছে ঝাঁপিয়ে পড়া যাবে না রমাজান শিক্ষা দেয় নিয়ন্ত্রণ করো যেমন তোমার স্ত্রী থেকে করছো ধরে কন সোহার হ্যাঁ আমার ঘরে আমার স্ত্রী আমার বিয়ে করাবো আমার ঘরে কিন্তু যাচ্ছি না কেন আমি সায়েন ঠিক কেন ধরে ঠিক কেনা শটে বুঝে নেন না কথা রমাজান এই শিক্ষা দেয় তুমি যখন যেমন তোমার স্ত্রী থেকে দিনের বেলা তুমি বিরত আছো নারী থেকে ওরকম থাকবে এক মাস সারা জীবন যেরকম এই শিক্ষা রমজান দেয় ক্রোধ আছে বলে ঝাঁপিয়ে পড়া যাবে না নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধ আছে মারামারি করা যাবে না আল্লাহ পাক বলেন আল্লাহ নবী বলেন কেউ যদি কোনো রোজাদারকে মারতে যায় সেজন্য বলে দেয় ভাই আমি সাহেব ভাই আমি সাহেব যেরকম সোহান আল্লাহ রমজান বিনয়ী নম্রতা শিক্ষা দেয় ধৈর্য শিক্ষা দেয় এই জন্য ক্রোধ আছে ঝাঁপিয়ে পড়া যাবে না যাবে রমজান মাসে মারামারি বেশি ঝগড়াঝাটি বেশি সংসারে অশান্তি বেশি জোরে ঘনাস্থান হল লোভ আছে সংবরণ করতে হবে ঠিক কিনা চারজন ইফতারি নিয়ে বসেছে পঁচিশ জনের ইফতারি নিয়ে চারজন বসেছে শেষকালে খাইতে পারলাম না কি করুন ফকির দিয়ে ফকির কয় আমি নেবো না আমার ভিতরে আছে কি করবো কই ডাস্টবিনে ফেলাই দে জোরে প্রধান অতিথি এসে গেছে বক্তব্য আমি পাঁচটা মিনিট চেয়ে নাই দিব পাঁচ মিনিট হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কন জোরে কন আলহামদুলিল্লাহ এত আসতে কইলেন কেন জোরে কন আলহামদুলিল্লাহ সারা বাংলার উজ্জ্বল নক্ষত্র আকাশের একটি চলন্ত তারকা মুজাফর বিন মহাসিন বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মন্ডলী আলেমদের জন্য দোয়া করতে হবে করবেন না আলেমদের জন্য দোয়া করবেন না আমাদের জাতীয় সংসদে আমার ভাইরা এক মিটিং এ বলছে বাংলাদেশের জাতীয় সম্পদ হল লালন ভবিষ্যৎ সারা জীবন বটগাছের গোড়ায় মুখ আগলা করে বসে থাকে বলে জাতীয় সম্পদ আর আল্লাহ নবী বলে গেছেন জাতীয় সম্পদ আলেম হয় যেরকম সোহান দলিলটা আল্লাহ নবী বলেন নবীদের ওয়ারিস কারা ধরে বলেন আলহামদুলিল্লাহ পাঁচটা মিনিট আমি চেয়ে নিছি আমার ভাইয়ের কাছে তো রামাজানের শিক্ষা এই তাৎপর্য এখানে রেখে দিলাম আগে যেমন তাওহিদ এবং সন্না একত্রবাদ কিছু আলোচনা করে রেখে দিয়েছি আবার সিয়ামের তাৎপর্য এর মহাত্মের গুরুত্ব ওখানে রেখে দিয়েছি আর এদিকে আর আমি যাব না আমি একটু দানের দিকে যাব দান দান এটা আল্লাহ খরচ করেছেন ফরিদা তুমিন আল্লাহ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত যেরকম সোহান আরো যেরকম আলহামদুলিল্লাহ আমরা মনে করছি দান করলেও হয় না করলেও হয় এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত কোরআনে দানের একটা হাদিস আমি বলে চলে যাব সেই প্রথম এই জায়গায় যখন উদ্বোধন হয় তখন আমি এসেছিলাম এখানে বক্তব্য দিয়েছিলাম কাদা বালু ভরা জাহানায় নাই বসা আর এখন দেখছি দোতলা তিনতলা সাদ হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ কি বরকত দিয়েছেন এখানে আর কত ছাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনাদের অনুদানই হয়েছে এর উত্তম সাজা আল্লাহ দান করবে জান্নাতে করবেন না আল্লাহর উপরে তাওহিদের পরে যারা থাকবে করবে না আসিয়াকে যখন হত্যা করে আসিয়া বলেছিল আল্লাহ আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার একটি ঘর বানায় আপনাদের ঘর আল্লাহ জান্নাতে দিবে জোর করেন আমি যেহেতু পাঁচ মিনিট তো হয়ে গেল একটি দানের ফজিলত আল্লাহ নবীর কাছে মদিনার এক অন্ধ ব্যক্তি এসে বললেন হুজুর আমার ছোট্ট একটা বাগান আছে আমি গরিব মানুষ একটা খেজুর গাছ আর একজনের তেরা হয়ে আমার বাগানের মাথায় আসে ওইটা আমি ওয়াল করতে পারছি না প্রাচীর দিতে পারছি না নানান সমস্যা ওই গাছটা যদি আমাকে দিত অথবা ওইটা যদি আপনি নিয়ে দিতেন আমি উপকৃত হতাম নবী বললেন ডাকো তাকে তাকে ডাকা হলো সহজে খুব দ্রুত আমি বলছি ডাকা হলো নবী বললেন গাছটা ওকে দিয়ে দাও না আমি দেবো না ওটা দামি গাছ ওটা লম্বা লম্বা খেজুর হয় ওটা দিব না আল্লাহ নবী বললেন তাহলে ওটা হারাম করে দাও কেন আমি দানও করব না তখন ও চলে যাচ্ছে নবী বললেন শোনো তুমি ওটা আমার কাছে বিক্রয় করে দাও কারণ আমি তাও দিব না জোরে কোন আস্তক ফিরুন কিরকম গবেট মার্কা লোক বুঝেন না হ্যাঁ, কিরকম মজা যে নবী কিনে নিতে চাইলো তাও দিল না এই যে কথোপকথম মদিনার একজন জলিল কদর সাহাবি শুনলেন যার নাম আবি দাহদা জোরকাল আলহামদুলিল্লাহ আবি দাহদা যখন শুনলেন শোনার পরে ওই ব্যক্তির কাছে যেয়ে বললেন ভাই এই গাছটা আমার কাছে বিক্রি করো কেন আমি দেবো না নবীকে দেয়নি তোমারই দেবো তুমি জানো আমার মদিনা একটা বাগান আছে ছয় শত খেজুর বাগান ওর মধ্যে একটা ঝর্ণা আছে আছে চোখ বড় বড় হয়ে গেছে বাগান ছয় শ ওর মধ্যে একটা বাড়ি আছে হতাই আছে এটার সাথে আমি বিনিময় করবো একটা গাছের দিবা তুমি কি পাগল হয়ে গেছো কন্যা মদ খাইছো কন্যা তুমি এটা দিবা আমারে একটা গাছ নিবা ওই একটা গাছই নিব কারণ নবী ওকে বলেছিল তুমি যদি এটাই অন্ধ লোককে দাও আল্লাহ জান্নাতে একটি খেজুর গাছ দিবে তোমারে যার ছায়া পাড়াইতে সত্তর বছর লাগবে একটা দ্রুত গ্রামে ঘোড়া বলেন রেডি করো সাক্ষী ডাকো আমি এক্ষুনি দিয়ে দেবো সাক্ষী ডাকা হলো রেডি করা হলো দিয়ে দেওয়া হলো আমি দাহদা ওর বাগানের কিনারে যেয়ে বলছেন তার স্ত্রীকে বলেন ও উম্মে দাহদা ঘর থেকে বের হয়ে আসো কিছু মাংস মানা আছে নিয়ে আসো উম্মে দাহদা বের হয়ে কয় স্বামী কি তোমার তোমার বাগানে ঢুকতে নিষেধ করছে ডিঙি মেরে আসো কেন হ্যাঁ আমি দাহদা বলেন এই আমার স্ত্রী বাগান আমি বিক্রয় করে দিয়েছি এই বাগানের মালিক আমরা এখন আর নেই তাড়াতাড়ি বের হও স্ত্রী বলেন স্বামী গো কত লাভে বিক্রি করেছ এত দামি বাগান ঝর্ণা আছে খেজুর গাছ আছে ছয় শত বাড়ি আছে আর এই বাগানে রসুন ঢুকে ঝর্ণার পানি খেত কত লাভে বিক্রি করেছ আমি দাতার বিবিকে বলেন বিবিরে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বাগান বিক্রয় করে দিয়েছি বিবি বলেন আল্লাহ তিনি বলেন স্বামী গো কত দামি কত লাভবান আমরা হয়েছি কত লাভ আমরা করেছি স্বামী গো এখন থেকে আমরা জান্নাতে একটি খেজুর বাগানের মালিক আল্লাহ সময় তো নাই প্রিয় ভাই না এই ঘর আপনাদের এই ঘর আপনাদের আজকে ঘরে দেখেন ঘরে আলো জ্বলছে এই ফুটান্ত ফুলের বাগান আপনাদের মুক্ত হস্তে আপনারা দিবেন এখানে আল্লাহ আপনাদের দাওয়াত তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ওনার আলোচনা শুনছিলেন আমরা লক্ষ্য করছিলাম হয়তো আরো দিলে ভালো আরো সময় আলোচনা করলে ভালো হতো সময়ের দিকে তাকে দেখলাম যে ছটা দশ হয়ে গেছে সময় খুব সংক্ষেপ আমি এরপর দুই মিনিটের জন্য আপনাদের সময় নেব আপনারা দাবলবাদেশ একাডেমিকে চিনছেন দু সাল থেকে দু সালের এগারোই নভেম্বর দারুল হাদিস একাডেমির প্রস্তুত উদ্বোধন করা হয় সেখান থেকে শুরু হয় আমাদের পথ চলা চোদ্দই ডিসেম্বর দু সরি চোদ্দই ফেব্রুয়ারি দু উদ্বোধন হয় দারুল একাডেমি একতলা বিশিষ্ট ভবনের প্রতিষ্ঠানের তখন আমাদের এই বিল্ডিংটা এই রুমটা ছিল একটা রুমের মতো আপনারা যারা আমাদের সাথে শুরু থেকে আছেন তারা জানেন আমরা প্রথমে শুরু করেছিলাম একটা রুমের ভিতরে অক্টেও সালাদ দিয়ে এরপরে হলো তারাবি সালাদ এরপরে হলো জুমার সালাদ এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থাকে এবছরই পাঁচ এই রুমটা আমরা ভেঙে সংস্কার করে পূর্ণাঙ্গ একটা মসজিদের উদ্ভিদে পেরেছি আলহামদুলিল্লাহ এই দু সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু করে আমরা একত্রিশে এপ্রিল প্রথম বাচ্চা ভর্তি করি মাত্র তিনজন তিনজন এ তিন বাচ্চা দিয়ে দারুল হাদিস একাডেমির শিক্ষাক্রম শুরু হয় এখান থেকে শুরু করে ওই বছর রমাজান মাসের শেষেই আমরা পেয়ে যাই পনেরো জন ছাত্র আলহামদুলিল্লাহ সেখান থেকে ডিসেম্বর গড়াইতেই আমরা পাই তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আর এবছরের ডিসেম্বর জানুয়ারি থেকে ছাত্রের চাপ থাকার পরও ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা স্বল্প সংখ্যক ছাত্র নিয়ে আজকের এই অবস্থানে দাওলা কাদের একাডেমি একতলা থেকে দ্বিতলা দ্বিতলা থেকে তিনতলা পর্যন্ত বিল্ডিং সম্পন্ন হয়েছে কিন্তু এর রূপসজ্জা যেটা বলা হয় সুসজ্জিত যেটা বলা হয় আমরা সেটা করতে পারিনি আমাদের অন্তরে বড় ব্যথা আমরা চাইলেও পারিনি আমাদের জীবনে সর্বোৎকৃষ্ট মূল্যবান সময়টুকু এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের সন্তানদের পিছনে আপনাদের খেয়ে খাদিরে আমরা চেষ্টা করে দিতে আমাদের টিচাররা আমাদের কর্তৃপক্ষ আমাদের শুভাকাঙ্ক্ষীরা বিশেষ করে আমার টিচারদের কথা না বললেই আমি পারি না ভাবতে বড় কষ্ট হয় রাত বারোটার সময় বাচ্চাকে প্রসাব করায় ঘুমায় দেয় এরপর রাত তিনটার সময় উঠে আবার প্রসাব করায় এইটুকু বাচ্চার পিছনে শ্রম যাওয়ার পরে ফজর থেকে শুরু হয় তার পিছনে শ্রম ফজরের সালাদের পরে পনেরো মিনিট হাঁটাহাঁটি করার পরে বাচ্চাকে পড়ানো হয় কোরআন তেলাত করাতে কোরআন তেলাত করে পনেরো থেকে বিশ মিনিট অথবা হেফজখানা ছাত্ররা করে সকাল আটটা সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটার সময় শুরু হয় আমাদের ক্লাস সাড়ে সাতটা থেকে আটটা এই আধা ঘন্টার সময় খাওয়া এবং গোসল করা আটটা থেকে শুরু হয় ক্লাস দশটা পর্যন্ত প্লে নার্সারি ওয়ান এদের পিছনে নিজের সন্তানের পিছনেও একজন অভিভাবক যে সময়টা ব্যয় করে না আমার শিক্ষকরা সেটা করে ছাত্ররা শিক্ষকের দাড়ি টানে ছাত্ররা শিক্ষকের মানুষ চুল টানে জামা টানে এরপরে ওই টিচার ওই ছাত্রের মাথায় হাত বলে বাবা বলে করে ডেকে সোরা ক্লাস শেখায় একটা ক্লাস সাড়ে চার বছরের বাচ্চা পাঁচ থেকে সাতটা সোরা অনাসে শুদ্ধভাবে বলতে পারে সালাতের পরে একাধারে প্রতিষ্ঠা দোয়া একজন আলেমও যেটা পারে না আমার এই প্রতিষ্ঠান ছাত্র সেটা একাধারে সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারে একজন ছাত্র সিরিয়াল মিস করলে আর একজন ছাত্র বলতে বলে তোমার সিরিয়াল মিস হয়েছে এরপরও ওরা দৈনন্দিন জীবনের যে দোয়াগুলো শিখেছে আমার মনে হয় আমি নিজেও জানি না আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বড় দুঃখ এই এত সুন্দর এত চমৎকার এই শিক্ষকদের পরিশ্রম এই ছাত্রদের কষ্ট এরপরও আমি শেষ করতে পারিনি দশটা দশটায় থেকে দশটায় পনেরো পর্যন্ত বিশ্রাম এর ভিতরে টিচারা বাচ্চাদের জন্য সময় ব্যয় করে দশটায় পনেরো থেকে দুইটা পর্যন্ত একাধারে ক্লাস চলে সালাতের সময় বাদে দুইটার পরে ঘুমায় টিচাররা ঘুমাতে পারে না ছাত্রদের পিছনে ঘুমানো তার কি সমস্যা এটা দেখে এরপরে ছাত্র টিচাররা দেখে আসরের সলাতের পরে এক ঘন্টা পড়া এক ঘন্টার পড়ার পরে বাচ্চারা খেলা করে এই গলির ভিতরে এরপর আমার টিচাররা দুইজন অথবা একজন ওই বাচ্চাদের সাথে খেলা করে বাচ্চাদের মতো এবং আমাদের যে দারোয়ান গার্ড আছে আমাদের আব্দুল আলিম ভাই উনি গেটের ওই মাথা বসে থাকে যে কুকুর বিড়াল বা কোনোরকম রকম যেন সহিংস ঘটনা না ঘটে এটা দেখার জন্য এরপরে শুরু হয় মাগরি থেকে ঈশা পর্যন্ত ঈশার পরেও দশ বাচ্চারা দাঁত ব্রাশ করে দোয়া কালাম করে ঘুমানোর পরে লাইট আপ করে আমার টিচারে ঘুমাতে যায় রাত বারোটার পরে এরপরেও তাদের কখনো হাউথাস নেই ক্লান্তি নেই আমরা যে নুনমনে স্যালারি দেই আমার কাছে মনে হয় আমরা তাদেরকে উপহাস করি কিন্তু তারা একমাত্র আল্লাহ রবুল আলমের সন্তোষের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের সন্তানকে যোগ্য এবং সুনাগরিক হিসাবে আদর্শ মুসলিম মডেল হিসাবে গড়ে তোলার জন্য দারুল হাদিস একাডেমি সর্বসময় সর্ব অবস্থায় দুয়ার খোলা যদি আমাদের ভর্তি এবং অন্যান্য যদি একটু বেশি কিন্তু বাচ্চারা যে খাওয়া দাওয়া আছে আপনারা আমাদের সাথে এক মাস অবস্থান করেন যদি কোন রকম ত্রুটি পান ইনশাল্লাহ সেখান থেকে পরিবর্তন করে সামনে আনার চেষ্টা করব বাচ্চাকে আমি যেটা খাই আমি যেটা খাই আমার চেয়ে ভালোটা খাওয়ানোর চেষ্টা করি আমি ওদের পচাটা খাই কিন্তু ওরা আমার ভালোটা খায় একজন বাপ এবং একজন মা পশা বা তুলি বাচ্চা খাওয়াতে পারে কিন্তু আমরা চেষ্টা করি এবং দৃঢ় বিশ্বাস একদম হান্ড্রেড পার্সেন্ট শক্তি দিয়ে বলতে পারি যে আমরা তাদেরকে সর্ব উৎকৃষ্ট মানের বাজারে সেরা খাওয়ানোর চেষ্টা করি এবং আমি নিজে আমার শিক্ষক নিজে কাদা পায়ে এই নোংরা ড্রেনের মধ্যে নেমেও আমরা বাজার করে নিয়ে আসি ওদের জন্য আপনারা আল্লাহর আস্তে আমাদের শিক্ষকের সাথে সুন্দর সুমধুর এবং যত ভালো ব্যবহার করার চেষ্টা করুন আমাদের বাচ্চাদের প্রতি আপনার দোয়া করুন আমাদের শিক্ষকদের প্রতি দোয়া করুন তারা যেন আপনাদের এই বাচ্চাদেরকে আপনাদের এই ফুলের টুকরাগুলোকে পবিত্র কুরান এবং সহিসুন্নার আলোকে গড়ে তুলে একজন দিনের প্রকৃত খাদে হিসাবে গড়ে তুলে জাতিকে একটা সুন্দর সুন্দর জাতি হিসাবে উপরে দিতে পারে আমি আপনাদের কাছে এই দোয়া কামনা করি এবং আজকে আপনারা দেখছেন আমাদের প্রতিষ্ঠানের অবস্থা আমি কিছুই বলবো না তবে আল্লাহর কাছে বলা থাকবে যারা এই সমাজে ধর্মান্তরের ব্যক্তি থাকবে যাদের শক্তি আছে যাদের সামর্থ্য আছে আমি প্রত্যেকের কাছে আবেদন করব আমি প্রত্যেকের কাছে আবেদন করব আপনাদের সর্বশক্তি দিয়ে সর্বশেষ অবস্থানে হলেও আজকের এই প্রতিষ্ঠানকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এই বিল্ডিং এর ফাউন্ডেশন সাততলা পর্যন্ত আপনারা দয়া করে বিষয়টা মাথায় নেবেন আমাদের এই প্রাণের দাবি আপনাদের কাছে রেখে আমি আমার সম্মানিত প্রধান অতিথির সময় খেয়ে ফেলেছি অনেকখানি তার কাছে ক্ষমা চেয়ে আপনাদের কাছেও ক্ষমা চেয়ে আজকের এই অনুষ্ঠানের ত্রুটি বিচ্ছুতি গুলো আপনার ক্ষমা সুন্দর দেশে থেকে সবার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আজকের চৌষট্টি জন ছাত্রের তালিকা আমাদের কাছে আছে এছাড়া ছাত্র আরো অনেক বেশি ছিল আমাদের অবস্থান আমাদের জায়গার কারণে আমরা তাদের নিতে পারতেছি না আপনার দোয়া করবেন আল্লাহ যেন আগামীতে আরো সুন্দর পরিচিত তৈরি করে আমরা যেন আরো অনেক বাচ্চা নিতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আমাদেরকে সব সময় যাকে আমরা ডেকে পেয়ে থাকি আমার প্রাণ প্রিয় এবং আপনাদেরও প্রাণ প্রিয় আমার বললে ভুল হবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন শাহেদ মুজাফর বিন মহসিন বলতে হবে না السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان উপস্থিত সম্মানিত ভাতৃমণ্ডলী দারুল হাদিস একাডেমির নারায়ণগঞ্জের হিতাকাঙ্ক্ষী কর্তৃপক্ষের সদস্যবৃন্দ আল্লাহ রব্বুল আলমের প্রশংসা এবং মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপরে দরুদ পাঠের পরে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি রমাদান মাস ইফতারের পূর্বে গরমের মধ্যে আপনারা কষ্ট স্বীকার করে আলোচনা শুনছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন আর রমাদান মাসের বরকতে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সদস্য করে নিন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে এই আস্তে আস্তে হতে হতে তিনতলা পর্যন্ত আল্লাহ করে দিয়েছেন এটাই বেশি আনন্দ পায় আলহামদুলিল্লাহ তবে অনেকবার বন্ধুবার ভাই হুমায়ুনকে শুধু সাউন্ড বক্সের জন্যই খুব বকা দিয়েছে এখানে আপনারা অনেকে জানেন আজকের সাউন্ড বক্স থেকে মনে হচ্ছে সব জায়গাতেই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আমি আর একটা বিষয় বলবো আল্লাহ রব আলম বলছেন লাইন সাকার আজি দাম যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বেশি বেশি দান করব এটা আল্লাহর ভাষা আপনারা জানেন মনে হয় একটা শব্দ মানে আজিদ হলো আমি বেশি বেশি দেব কিন্তু এর আগে অবশ্যই শব্দ যোগ এর পরে অবশ্যই শব্দ যোগ মানে বিন্দু মাত্র সন্দেহের কোন সুযোগ নেই চৌষট্টি জন ছাত্র এখন আছে আল্লাহ যদি বাড়ায় দেন আগামীতে চৌষট্টি দোকানে কত হবে একশো আঠাশ হতে পারে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ এই আয়াতের দ্বারাই আল্লাহর কাছে চাচ্ছি আজকে তিন তালা হয়েছে আগামী বছর হতে হতে আরো আল্লাহ ওটাকে ছয় তালা করতে পারেন পারেন না আপনার ভয় পেয়ে যাচ্ছেন কেন অনেক ভালো নিউজ আছে আলহামদুলিল্লাহ এখানে আসার আগে শুনিনি আসার পরে শুনেছি অনেকগুলি আমি শোনাবো ইনশাল্লাহ শোনাবো আরো কিছু লোক আছে না বললেও আজকে বের করাই নিব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া যখন একেবারে ছোট ছিল মানে এখানে আসার মতো পরিবেশ ছিল না আজকে মসজিদের লোক ধরে না উপরে লোক ধরে না ছাত্রদের রাখার জায়গা নাই আমি শুরুতেই মানে শেষের কথাটা বলিনি রমাদান মাস এই মাসে দোয়া কবুল হয় আমি আবারও আজকে বলছি যে শারফুদ্দিন আবু তাহমা এই নারায়ণগঞ্জে সর্বপ্রথম উপমহাদেশে সহি বুখারির দাস দিয়ে উদ্বোধন করেছিলেন সেই নারায়ণগঞ্জে আজকে এমন অবস্থা শহরে সেই সুযোগটা নাই আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করে না সহিবুকারের দাস দেওয়ার জন্য হয়তো বা এখান থেকে যেমন এলএম ছড়িয়ে গিয়েছিল এই নারায়ণগঞ্জের প্রতিষ্ঠান যেন সেই সহি হাদিসের আলো বিতরণের উৎস হিসাবে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন কারণ রমাদান অবস্থায় দোয়া কবুল করলে দোয়া কবুল দোয়া করলে দোয়া কবুল হয় এটা আল্লাহ নবী নিজে বলছেন আমি দোয়া করছি আমরা দোয়া করছি আল্লাহ কবুল করবেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহর কাছে দাবি করতে পারে যে একটা বলছিলাম একদিকে এই শব্দটা জাদা ইয়াসিদু শব্দটা থেকে আসছে আর একটা হচ্ছে আজাদা ইউজিদু হয় কিন্তু আল্লাহ রব্বুল আলম শব্দটা ব্যবহার করেছেন আসলে এর মূল্যায়ন এর ভারত্ব এর তাৎপর্য আর এর গুরুত্ব আর মর্যাদা আমি আপনাকে বুঝাতে পারছি না যদি আরবি বুঝতেন তাহলে একটু ভালো করে বুঝানো যেত আল্লাহ কেন লাইন সাকারতুম একদিকে শব্দটা হলো মানে প্রথম ব্যাখ্যাটা হলো ষাট পরের ব্যাখ্যাটা হলো জাজা আপনি এটা করলে আমি এটা দেব এটা হলো শর্ত বুঝতে পারেননি মনে হয় প্রথমটা হলো বাক্যটা হলো স্বার্থ এবং যাজা আমি শর্ত করেছি এটা করলে এটা দেব দ্বিতীয়ত যাজাটাকে মানে বদলাটাকে এমন ভাবেই উল্লেখ করছেন আল্লাহ এমন ভাবেই বলছেন অবশ্যই অবশ্যই দেব এটা অতএব আর হুমায়ুন ভাই যত কথা বললেন প্রত্যেকটি কথার পিছনে একবার আলহামদুলিল্লাহ পড়লে বেশি খুশি হতাম অনেক অনেক অনেক অনেক দিয়েছেন আল্লাহ আমরা যদি আরো সুক্রিয়া করি আল্লাহ অনেক দিবেন ইনশাআল্লাহ তবে আমাকে বলে আসছেন অবশ্য মনটা অনেক বড় বলে আসছেন যে আগামী যদি কর্তৃপক্ষ কি বল যে সিদ্ধান্ত দেন তাহলে এই পুরুষ শাখার পাশাপাশি আর একটা মহিলা শাখা খুলবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো এখন আসলে আনন্দের কারণে বক্তব্য রাখাল এগুলো হয়ে গেল আপনারা মাফ করবেন আনন্দের কারণে অন্য কোনো কারণ না আলহামদুলিল্লাহ আমি অনেক আগ থেকে আসি এই জন্য আনন্দটা আমি বেশি অনুভব করি আল্লাহর হস্তে আমি বেশি অনুভব করি প্রতিষ্ঠান দিন প্রতিষ্ঠান ওই যে কোরআন তেলাতের কথা বললো না ছোট বাচ্চা ছেলেদেরকে কোরআন তেলাওত করায় আপনারা দেখেন রমাদান মাসের সাথে কোরআন তেলাওতের একটা সম্পর্ক আছে সম্পর্ক কেন সহিবুকারে উনিশশো দুই নম্বর হাদিস আর একটা হল কোরআনটা নাজিলে হয়েছে কোন মাসে রমাদান মাসে একশো পঁচাশি নম্বর আয়াত সোরা বাকার আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাহ উমজিলা ফিহিল কোরআন এই রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোন সময় একটু বলেন তো না রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা কদর জি জি জি যেখানে আপনাকে হাজার মাসের কথা বলা হয়েছে তার চেয়ে উত্তর রুমিন আল বিশাল খয়রুন মানে কি সুপারলেটিভ ডিগ্রি বুঝেন তো তাই না মানে অধিকতর একটা উন্নত আর একটা হলো সর্বোন্নত আর একটা হলো তর এর যে উন্নতি কিছু হয় না আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে খয়রুমিন আল পিসার হাজার মাসের চেয়েও তর আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ইন্না শুধু রমাদান মাসে করিনি রমাদান মাসের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত সর্বশ্রেষ্ঠ সময় আমি কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ, শুধু তাই নয় তাওরা তো রমাদান নাজিল হয়েছে ইঞ্জিল রমাদান নাজিল হয়েছে জাবুরও নাজিল হয়েছে রমাদানে তাহলে ওহি নাজিলের সাথে রমাদানের একটা আলাদা সম্পর্ক আছে সহি উনিশশো দুই নম্বর হাদিস রসুল সাল আলী ওসাল্লাম একটা হাদিসে বলছেন ইবন আব্বাস বলছেন কান নবী আলী ওসাল্লাম নাস নাস মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্লাম মনে করেন এখন যদি কেউ মানে কয়েক হাজার কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে তবুও শ্রেষ্ঠ দানশীল কিয়ামত পর্যন্ত একজন তিনি মোহাম্মদ ওসমান রাজি আল্লাহ বেশি দানশীল ছিলেন সেই সময়েরই হাদিস এত দান করেছেন এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে ইবন আব্বাস বলছেন কান আজিওয়াদান নাস মোহাম্মদ সাল্লাহাম হলেন মানুষের মধ্যে মানুষ নামে যা কিছু আছে সবচেয়ে বড় দানশীল এর পরের বাক্যটা হল তবে অন্যান্য দিনের চেয়ে রমাদান মাসে তার চেয়েও বেশি দামশীল হতে হিনা কানা ফি শাহরে ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান রমাজান মাসের প্রত্যেক রাত্রিতে জিবরিল আমিন যখন রাসুল সাল্লাম সাথে সাক্ষাৎ করতেন তখন আল্লাহ রাসুল আরো বেশি বেশি দান করতেন তুমি আল্লাহকে বলো তুমি আল্লাহকে বলো তুমি আল্লাহকে যে আমার রিপোর্টটা দিও মোহাম্মদ কৃপন নয় অন্য মাসে দান করে করে রমাদান মাসে যা করে সবই দিয়ে দেয় এটাই জিবরুল আলমকে জানানোর জন্য মোহাম্মদ কৃপন নয় এরপরে ইবনু আব্বাস রাজিয়াল্লাহ ওয়াকানা ইয়ারিজুল কুরআন হাত্তা ইনসালিহ অর্থাৎ আল্লাহ রাসূলের সামনে জিব্রিল আমিন পেশ করতেন আল্লাহ রাসূল তাকে শোনাতেন আর একটা হাদিস আসতে ইয়ারিজু পরস্পরে দাওর করতেন তিনি পেশ করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কাছে পেশ করতেন তাহলে কোরআন তেলাওয়াতের সাথে কোরআনের সাথে রমাজানের একটা পৃথক সম্পর্ক আছে ভাবে সাদাকার সাথে রমাজানের সম্পর্ক আছে কেন পর শব্দটা আসতে আজু ওয়াদাবিল ওয়াকানা আজু ওয়াদাবিল খৈরে মিনার রিহিল মুরসালা ছয় নম্বর হাদিস বুখারি আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে বলছেন যে রমাজান মাস আসলে তিনি এত দান করতেন একই হাদিসের অংশ এত দান করতেন কালবৈশাখী ঝড় উঠলে যেমন সবকিছু ভেঙে চুরমার করে দেয় আল্লাহ রাসুলের কাছে থাকা যত সাদাকা সবই আল্লাহ রাস্তায় বের করে দিন সবই দিয়ে দিতেন কেন একটা একটা আপনাদের কাছে পরস্পর জিনিস একটা উল্লেখ করছে যেন শর্টকাট বুঝতে পারেন এক যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে দান করে যায় তাহলে মৃত্যুর সময় ওই ব্যক্তির কবরের আজাব হবে মৃত্যুর কষ্ট হবে না আল্লাহ বলছেন সুরা মুনাফিকুন দশ নম্বর আমি যা দান করেছি তার থেকে তোমরা খরচ করো মৃত্যুর পূর্বেই রব্বিলাউলা খরতানি ইলা আজালিন করিব মৃত্যু যখন এসে যাবে তখন যেন বলো না আল্লাহ বলছেন তখন যেন বলো না আল্লাহ একটু সময় দাও আল্লাহ এরা আজালিন করেন একেবারে অল্প সময় দাও অল্প সময় দাও কি করবো আমি সাদাকা দান করব এবং সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব এটা বলেন আর আমরা কি মনে করি জানেন ওই যে মুখ নাড়াচাড়া করছে একটু ছটপট করছে বলে জানটা একটু জ্বলে যাচ্ছে একটু পানি দাও না একটু শরবত দাও শরবত খেতে চাই শরবত চাই না পানি চাই না ও আল্লাহকে বলে একটু সময় দাও আল্লাহ ওর তো ভিতরটা ছিঁড়ে যাচ্ছে মালাকুল মাউদ যখন ধরেন রসুল সাল্লাম উদাহরণ দিচ্ছেন একটা চটের উপরে বস্তার উপরে যেমন জমিতে নিড়ানি লাগিয়ে যদি টান দেওয়া হয় যেমন সবকিছু ছিঁড়ে আসবে মালাকুল মাউদ যখন ওকে ধরে ওর রুহুটা যখন ধরে শরীরের যাবতীয় গ্রন্থি যাবতীয় রোগ শিরা উপশিরা সবগুলো ছিঁড়ে চুরমার হয়ে চলে আসে তখন ওই ব্যক্তি বলতে থাকে আল্লাহ একটু সময় দাও আল্লাহ সাতকা করবো যেন শাস্তি আমার না হয় আর যদি সাতাকা দেওয়া থাকে মুমিন ব্যক্তি যদি হয় আল্লাহ দেখিয়ে দিচ্ছেন গ্লাসটা তুলে দেখো গ্লাসটা কাট করলে যেমন পানিটুকু পড়ে যায় ঠিক শুধু বলে বলে শুধু বলে আসো হে প্রশান্ত আত্মা তুমি সন্তুষ্ট তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট তুমি এগিয়ে আছো বলা মাত্রই বেরিয়ে আসে ওয়াদুখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো জানটা নেওয়ার সময় জান্নাতের ফাইসালা হয়ে যায় আল্লাহ রব্বুল আলম বলছেন জানটা নেওয়ার সময় জান্নাতের ফাইসালা আল্লাহর কত সুসংবাদ আল্লাহ বলেন কেন বললেন ঠিক যদি সাদাকা দেওয়া না থাকে পরিবেশটা এইরকমই হবে ও চাইবে আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও বলুন তো হজ করতে চাই না কেন ও সিয়াম পালন করতে চাই না কেন কেন ও সালাপ করতে চাই না কেন ও সাতকা করতে চাই কেন একটা হাদিস মিল পড়ে সহিবুখারি চোদ্দশো উনিশ নম্বর হাদিস একজন সাহাবি আল্লাহ বলছেন আইউ সদাকা হে আল্লাহ রাসুল বলুন তো কোন সাদকা আল্লাহর কাছে সবচেয়ে মহান সাদকা বড় সাদকা গুরুত্বপূর্ণ সাদকা তখন আল্লাহ রাসুল বলছিল জানবা বলছেন তুমি ওই সময় সাক্ষা করবা যখন মনে করছো হয়তো সামনে মাসে দরিদ্র হয়ে যাব টাকা পয়সা থাকবে না একটু টাকা পয়সা থাকলে ভালো হতো ঠিক এই মুহূর্তে যে সাদাকা আল্লাহর কাছে দিবে এইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় সাদা তবে তুমি ওই প্রাণ যখন কণ্ঠনালীতে চলে উষ্ঠাগত যখন হবে তখন তুমি সাতকা করতে চাই না তাহলে বোঝা যাচ্ছে সাতকা করতে কেন চাই মৃত্যুর তীব্র যন্ত্রণায় যখন আর থাকতে পারছে না তখন মুখ দিয়ে বেরিয়ে আসে আল্লাহ একটু সময় দাও সাদাকা করবো যেন আমি বাঁচতে পারি আল্লাহ সময় দিবেন না আল্লাহ সময় দিবেন না বন্ধুরা আমার আমি আরেকটা কথা আর একটু দুইটা কথা বলতে চাচ্ছিলাম এই ক্ষেত্রে আমি তুলনা করতে চাচ্ছি শেষ করে দেবো তাই না তো সংক্ষেপে যেটা সেটা হলো কবরে মানুষ বেঁচে যাবে সাদাকার কারণে কিয়ামতের মাঠে মানুষ বেঁচে যাবে সাদাকার কারণে যখন কাঠগড়ায় উপস্থিত হিসাব দিবে তখন সাদাকার কারণে বেঁচে যাবে যখন পুল সিরাত পার হবে তখনও সাদাকার কারণে বেঁচে যাবে কিন্তু রমাদান মাসকে আল্লাহ রাসুল নির্ধারণ করলেন কেন আমি মূলত এটা বুঝাতে চেয়েছি মূলত রমাদান মাসের সাদাকা বিফলে যায় না আল্লাহর কাছে কবুল হয় এই জন্য আল্লাহ রাসুল সবই শেষ করে দিলেন এটা উম্মদকে বুঝাচ্ছেন তিনি এই জন্য রমাদান মাসটাকে সামনে নিয়ে বেশি তিনি সাঁতারে করতেন আর শেষে কথা যেটা আপনারা এই কোরআন গবেষণা কোরআন তেল হাদিস গবেষণা হাদিস পড়ার ব্যবস্থা আপনারা নিজেরা জায়গা করেছেন এই জায়গাকে নিজেরা উন্নত করুন এটা আমার দাবি থাকবে আর কিছু দাবি না এটাই দাবি এই প্রতিষ্ঠানটাকে আপনারা বড় করুন যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে যায় কোরআনকে আপনারা গুরুত্ব দেন না কেন কোরআন এক নম্বর কোরআনের মর্যাদা ফজিলত হল আপনারা কি জানেন কোরআনের সবচেয়ে মর্যাদা কোনটা বলেন তো দেখি কে বলতে পারে কোরআনের সবচেয়ে বড় মর্যাদা কোনটা না তুমি বললে হবে না তুমি জানো তুমি বললে হবে না না কোরআনের সবচেয়ে বড় মর্যাদা না বলো কোরআনের সবচেয়ে বড় মর্যাদা কোরআন হল কালাম আল্লাহ সবকিছুই আল্লাহর কাছে তিনি তার কথাটা শুধু আমাদেরকে দান করেছেন বুঝেননি কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হলো কি আল্লাহ কালাম এটা কি জানেন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য এটা পাঠ করলে যে নেকি হয় আল্লাহ আকবার যারা কোরআনে হাফেজ তাদেরকে আল্লাহ এত মর্যাদা দিবেন এত মর্যাদা দিবেন কল্পনা কিচ্ছু আপনারা তো শুনেছেন যে একটা পড়লে এক নেকি হয় এক অক্ষর পড়লে একক লোক পড়লে এক নেকি হয় কিন্তু রসুল সাল্লাম হাদিসে উচ্ছিত করছেন আল্লাহ বলছেন আমি দশকে সাতশো করে দিই সাতশোকে আমি দ্বিগুণ করে দিই দ্বিগুণকে আমি হাজারো গুণে ভাগ করে হাজারো গুণে কত গুণে ভাগ করেন আজ আফান অসংখ্য গুণে গুণান্বিত করে দিই আর কোরআন হল রহমত যতক্ষণ কোরআন তেলত হবে ততক্ষণ রহমত বর্ষণ হবে কোরআন হলো বরকত যতক্ষণ কোরআন তেলাওয়াত ততক্ষণ বরকত গোটা পৃথিবীবাসীর জন্য বরকত আমি মাঝখানে একটা বক্তব্য দিয়েছি রমাদানের আগের শুক্রবার নেটে পাবেন আপনারা কোরআনের উপরে বক্তব্যটা দিয়েছি পুরো কোরআনটা আমি বলতে পারছি না সময় শেষ তাই একজন সাহাবি বলছেন পিছন থেকে কুলহু আল্লাহু আহাদ আল্লাহ ইসলামাত রাসুল শুনেননি আল্লাহ রাসুল বলছেন ওয়াজাবাত সাহাবিরা বললেন কি ওয়াজিব হলো শুনেন দেখেননি শুনেছেন কানে একজন সে সাহাবি বলছেন কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ আল্লাহ রসুল বললেন ওয়াজাবাদ কি ওয়াজাবাদ সাহাবাগানা বুঝলেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন কি ওয়াজাবাদ তিনি বললেন ওয়াজাবাদ লাহুল জান্না এই দুইটি আয়াত পাক করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব বুঝাতে পারছি না রসুল সাল্লাহ আলাইসাল্লামকে একজন সাহাবের একজন ব্যক্তি সম্পর্কে অভিযোগ দিচ্ছেন দেখেন ইনি কোরআন তেল করে শুধু সুরা এখলাসের সাথে আগে সুরা এখলাস পড়ে আর একটা পড়ে আগে সুরা এখলাস পড়ে আর একটা পড়ে শুধু এখলাস শুধু সুরা এখলাসের যদি ফজিলত বর্ণনা করা হয় আপনি এখান থেকে ভার এই ভারটা বেরিয়ে নিয়ে যেতে পারবেন শুধু সুরা এখলাস তখন বলে তাকে জিজ্ঞেস করো তোমরা তাকে জিজ্ঞেস করলে সাহাবি বললেন যে আল্লাহ রাসুল আমি আমি এটাকে খুব ভালোবাসি পড়তে তো বললেন যে তাকে সংবাদ দেও এই সুরা এখলাস পড়ার কারণে আল্লাহ তাকে ভালোবাসে সুরা এখলাস তিনবার পড়লে পবিত্র কোরআন পুরোটা পড়ার সব পাওয়া যায় আমি আর বলতে চাচ্ছি না তবে সর্বশেষ একটা হাদিস না বললে নয় সেই হাদিসটা হলো এই রসুল সাল আলি আসাল্লাম কাল কাল কিয়ামতের মাঠে হাফেজকে বলবেন তুমি উঠতে থাকো পড়তে থাকো মর্যাদার শীর্ষে আল্লাহ রব্বুল আলমী পৌঁছে দেবেন আমি এখানে শেষ করলাম আমি আলোচনা এখানে শেষ করলাম শেষ ফলাফল হিসাব আমি শেষ ফলাফল হিসাবে আপনাদের কাছে বলতে চাচ্ছি ইফতার এখনো হয়নি ইফতার এখনো হয়নি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি একটা জিনিস যে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করার জন্য চারতলা করা হবে একজন ভাই জয়নাল সাহেব এখানে আছেন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তিনতলা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি আপনাকে এখানে দাওয়াত দেব না আসার জন্য তিনতলা কমপ্লিট হওয়ার পরেই আমি আসছি আলহামদুলিল্লাহ তখন তিনতলা হয়নি আমি আসার পরেই আপনি আপনাদের সাথে যোগ দিচ্ছি উনি আমাকে বলছেন চারতলা করার জন্য আমি এক লাখ টাকা দেব আলহামদুলিল্লাহ উনি বলে দিয়েছেন উনি প্রতি মাসে আট হাজার টাকা করে দেন কিন্তু আমি আসার পরে বলেছেন বলে দেন আমি সামনে মাস থেকে প্রতি মাসে দশ হাজার টাকা করে আর একটা কি দেবেন সিমেন্টের কথা ইয়ে আলহামদুলিল্লাহ মানে বলে সিমেন্ট লাগে তা এনারা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মাদ্রাসা সেক্রেটারি এখানে বসে আছেন কথা বলেননি তাড়াতাড়ি বলেন সেক্রেটারি আলহামদুলিল্লাহ আমরা একটা রেজার্ভ ফান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি সাথে আছেন আবু সাহেব খালেদ ভাই তিনি আজকে আসছেন আজকে আমাদের অনুষ্ঠানে তিনি পঁচিশ হাজার টাকা নগদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি জানতে চাচ্ছি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আর কেউ দিবেন কিনা আমি এই অনুষ্ঠানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এর বিনিময়ে তার জন্য তুমি জান্নাতের ঠিকানা করে দাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হ্যাঁ? এগারো লাখ টাকা লাগবে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব বলছেন এগারো লাখ টাকা লাগবে আপনারা এটা কিভাবে যোগান দিবেন এই ব্যবস্থা আপনারা করবেন আল্লাহ যেন তৌফিক করে আল্লাহ মামিন আমাদের এখানে বেশি ব্যবস্থা আছে আচ্ছা। বলেন অনেক ব্যবসা হ্যাঁ, ভাতিজা কই জুয়েল ভাই ওঠো দাঁড়াও ইনি যদি দায়িত্ব নিতে পারে সাত দেওয়া আপনি ভাতিজা হিসাবে কি করবেন বলেন দেখি এগারো লাখ টাকা লাগবে আমি বলছি আমি আজকে আপনাকে দাঁড় করাইছি আপনার চাষার কারণে আপনি সেইভাবে একটা বলেন যে এটা কারো জন্য না জান্নাতের জন্য এক লাখ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো জি আর কেউ বলবেন যারা আছে সবাই বলে যে আপনারা দশ টাকা একশো টাকা আমাদের সাথে মানে একটা হাদিস মনে আমি বলিনি এই জন্য অসন্তুষ্ট হয়ে আছেন সবাই আমি কিন্তু শুধু এক লাখ টাকা চাইনি আমি এক টুকরা খেজুরও এই প্রতিষ্ঠানের জন্য চাই আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মান তাসাদ্দাকা বি আপনি তামদাতিন কেউ যদি এক টুকরা খেজুর আল্লাহ রাস্তা দেয় বিন কাসবিন তৈবিন পবিত্র রুজি থেকে আল্লাহ ওই খেজুরটা ডান হাতে কবুল করে আপনারা কি মনে করছেন এক টুকরা বা এক টাকা পাঁচ টাকার কোনো দাম নেই আমি এক টাকা পাঁচ টাকাই চাই আল্লাহ এটাই বরবদান করবেন ইনশাল্লাহ কারণ আমি এটা বলতেই পারবো না আমি এটা না আলহামদুলিল্লাহ আপনারা আমি আমি সেদিনে কুমিল্লাতে একটা কথা বলেছি আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রাম গরুর রাতে আলহামদুলিল্লাহ আপনারা যেমন নারায়ণগঞ্জে আমরা পেয়েছি জয়নাল সাহেবকে আলহামদুলিল্লাহ অভিভাবক হিসাবে ঠিক প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসাবে ভাই তাসলিম সরকার আমরা তাকেও পেয়েছি আমি আর বাড়াতে যাচ্ছি না আমি মানে এমন ভাবে বলতে চাচ্ছি না তার সম্পর্কে তিনি প্রতিষ্ঠানের আসলে অভিভাবক এর পরেও আরেকবার রাত্রে ফোন দিয়েছিলেন ইউসুফ ভাই মূলত প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ তারা যে উদার হস্তে প্রতিষ্ঠানকে দান করছেন এটা আমরা তাদের সম্পর্কে বলে শেষ করতে পারবো না বলে আল্লাহর কাছে দোয়া করে আমরা প্রতিদান দিতে পারবো না আল্লাহ যেন তাদেরকে আল্লাহর হিসাব অনুযায়ী প্রতিদান দান করেন আল্লাহ আল্লাহ তো আমি সবারই দাবি আর কি আপনাদের কাছে তাসলিম ভাই বলছিলেন পঞ্চাশ উনি বলছিলেন না এক লাখ টাকা চাই তো আলহামদুলিল্লাহ লাগলে আরো আমি কিছু বলবো হ্যাঁ, লাগলে দিব অসুবিধা নাই আছি তো ওটা বলে দিয়েছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ লাগলে আরো দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা, হ্যাঁ, সবাই কম বেশি হলো দান করে থাকেন আমি ওই হাদিসটা শেষ করতে পারিনি সেটা হলো আল্লাহ রাসুল বলছেন যে এই এক টুকরা খেজুরকে আল্লাহ রাব্বুল আলমিন পাহাড়ের সময় বড় করে দিলেন তাহলে এক টুকরা খেজুর নিতে সমস্যা আর একটা হলো ওই পার্শ্বে বিল্ডিং এ মহিলাদের সালাতের ব্যবস্থা করা জুমার দিনে একটা ফুলর নেওয়া হবে তা আমি মহিলাদেরকে বলবো যে আপনাদের মধ্যে থেকে চেষ্টা করুন ওই ফুলরের টাকা যেন হয়ে যায় এটা আমি শেষ করলাম আর কি আজকের মতো অনেক কথা বলেছি আলহামদুলিল্লাহ এটা একটা আচ্ছা।